ذلك لا يكفرون أهل القبلة بمطلق المعاصي والكبائر كما يفعله الخوارج بل الأخوة الإيمانية ثابتة مع المعاصي كما قال سبحانه ما في آية القصاص فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان وقال وإن طائفتان من المؤمنين اقتتلوا فأسله بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفي إلى أمر الله فإن فاءت فأسله بينهما بالقسط فأسله بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأسله بين أخويكم ولا يسلبون الفاسق الملي الإسلام بالكلية ولا يخلدونه في النار كما تقول المعتزلة بل الفاسق يدخل في اسم الإيمان المطلق كما في قوله تعالى فاتح الرقبة مؤمنة وقد لا يدخل في اسم الإيمان المطلق كما في قوله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم সমস্ত প্রশংসা আলমিন তার প্রতি বিশ্বাস তার প্রতি ইমান কে সবচেয়ে বড় ফরজ হিসাবে তার মনোনীত দিনে নির্দেশ দান করেছেন এবং সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় পাপ হচ্ছে কুফরি এবং শিখ যেটা ইমান ইসলাম বাস্তবায়নের এবং বিশ্বাস স্থাপনের বিপরীত সালাত এবং সালাম নাজুল মাহমুদ রসুল্লাহ সাল্লামের ওপর যিনি ইমান সম্পর্কে কোরআন এবং দ্বারা সুন্দরভাবে স্পষ্ট করেছেন যে ইমান কি বিষয় ইমানের হকিকত বা মর্ম কথা কি আমাদের ধারাবাহিক আলোচনা আজকে মঙ্গলবার প্রতি সপ্তাহে যা চলে আসছে দীর্ঘ সময় ধরে তা হচ্ছে আল আকিদা আল ওয়াসেতিয়া ইমাম ইবিন তাইম রাহেমাহল্লার প্রসিদ্ধ কিতাব এই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের পর্ব নম্বর হচ্ছে তেত্রিশ বিষয়বস্তু হচ্ছে ইমানের মর্মকথা ইমান কি জিনিস ইমানের শাব্দিক অর্থ কি পারিভাষিক অর্থ কি ইমান কাকে বলে এবং ইমানের ব্যাখ্যা আহলে সোনাতল জামাতের নিকটে কি আর এই ক্ষেত্রে বিদ্যার্থীরা যে বিভ্রান্তির শিকার হয়েছে বিভিন্ন গুমরা ফিরকা বা দলগুলি সেগুলি সম্পর্কে সতর্ক করা আর একজন মুসলিম যদি কোনো কাবিরা গুনহা করে এমন কাবিরা গুনহা যে কাবিরা গুনহার কারণে ইসলাম থেকে বহিষ্কার হয় না সাধারণত তাহলে সেই মুসলিমের হুকুম কি সে কি মুসলিম থাকে তার মধ্যে কি ইমান থাকে না একেবারে ইমান শেষ হয়ে যায় এই বিষয়গুলি নিয়ে ইমাম ইবনে তাইমা রহমা বলছেন অমিন ওসুল আহলি সন্ন্যত ওয়াল জামা আন্না দিনাওয়াল ইমান কৌলুন ও আমালুন আহলি সন্ন্যত জামাত যারা কোরআন সন্ন্যার অনুসারী এবং সাহাবাই কেরামের জামাত যেই আদর্শের ওপর ছিলেন প্রতিষ্ঠিত এবং তাদেরকে যেই আদর্শের ওপর যেই খাঁটি দিনের ওপর পিয়নবী মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ছেড়ে বিদায় নিয়েছেন দুনিয়া থেকে সেটা হচ্ছে আসল ইসলাম সেটা হচ্ছে সহি ইসলাম আর যদি সাহাবাই কেরামদের কাছে যে ইসলাম পরিচিত ছিল সেই ইসলামের বিপরীত কিছু হয় তাহলে সেটা সহি ইসলাম নয় এটা খুব সহজে সঠিক ইসলামকে বুঝার উপায় তো আহলে সন্ন্যাতল জামাত ওদেরকে বলা হয় যারা কোরআন এবং সন্ন্যার অনুসারী এবং সাহাবাই কেরামের জামাত যেটি হক জামাত হকপন্থী জামাত সেই জামাতের অনুসারী এবং সেই জামাতের দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন সন্নাকে বুঝে স্বাধীনভাবে কোরআন হাদিস বোঝার দাবি করে না সাহাবিরা কি বুঝেছেন না বুঝেছেন দেখার বিষয় না ওদের কাছে তারাই গুমরা হয়েছে নবী করিমসাল্লাম থেকে সরাসরি আয়াত এবং হাদিসের ব্যাখ্যা যেভাবে সাহাবাই কেনা বুঝেছেন অন্যদের পক্ষে সেটা সম্ভব নয় অন্যদের বোঝায় ভুল হয়ে যেতে পারে কিন্তু সাহাবাই কেরামদের যে বুঝটা রয়েছে সেটা সরাসরি তারা গ্রহণ করেছেন কার কাছ থেকে স্বয়ং সেই ব্যক্তিত্বের কাছ থেকে যার প্রতি ওহি নাজিল হয়েছে যাকে সঠিক দিন মানুষকে শিখিয়ে দেওয়ার জন্য রসুল করে প্রেরণ করা হয়েছে সুতরাং তাদের যে দিন ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি বা তাদের জ্ঞান তাদের বুঝ সেটা হচ্ছে সঠিক এই জন্য কোরআনে হাদিসকে বুঝতে হবে সাহাবাইকরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে তারা যেইভাবে বুঝেছেন ওই আয়াতগুলিকে যে আয়াতগুলিকে অপব্যাখ্যা করে আজকাল বিদ্যার্থীরা দলিলে পেশ করছে অপব্যাখ্যা কেন বলছি কারণ ওইভাবে সাহাবিরা বুঝেননি এই আয়াতের অর্থ বা হাদিসের অর্থ তখনই তার নাম হচ্ছে অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা আহলুসন্নাতল জামা আহলুসন্নতল জামাতরাই হচ্ছে কোরআন সন্ন্যার অনুসারী তারাই হচ্ছে আহলুল হাদিস হাদিস কোরআনকে বলা হয় আর হাদিস রসুল্লাহাম সন্না কে বলা হয় সুতরাং আহরুল হাদিস যারা কোরআন এবং সন্না উভয় কোরআন সন্না দুটো হচ্ছে শরীয়তের উৎস এই উভয় উৎসকে বিনা কোনো শর্তে মানে কোনো শর্ত লাগে না যেটা আমাদের মজাবে কি বলেছেন আমাদের ইয়াম সাহেব কি বলেছেন আমাদের পীর সাহেব কি বলেছেন ওই সব শর্ত টর্ত লাগে না কোরআন সন্নাকে বুঝে কিভাবে বুঝে যেভাবে সাহাবাই কেরমকে বুঝেছেন ফাইন আমান মিসলিম আমান তুম্বে সাহাবাই কেরামদের ইমানের মতো করে ইমান নিয়ে আসেন তারা হচ্ছেন আহলুসন্নল জামাত তারা হচ্ছে আহুল হাদিস আহলুসনতল জামাত নামটি বর্তমান ভারত বাংলাদেশ পাকিস্তানে এই মোটামুটি সত্তর আশি বছরের মধ্যে এই সময়টাই এমন একটা বিদাতি দল গ্রহণ করেছে যারা বিদাতি কিন্তু তারা নিজেদের নামকরণ করেছে আহলি সুন্নাত আল জামাত বলে আহলি সুন্নাত অলজামাত বলে সুতরাং পুরাতন কিতাবগুলিতে আহলে সন্ন্যতল জামাত যে লিখা আছে এই আহলে সন্ন্যত নাই যারা নিজেদেরকে সুন্নি বলে সমস্ত শিরিক বিদাত করছে কবর মাজারে ধর্মকর্ম তাবিজ তোমারে ধর্মকর্ম আর তারপরে পীর মরিদে ধর্মকর্ম আর এই মিলাদের ধর্মকর্ম কেয়ামের ধর্মকর্ম শহেবরাত আর শহেবেরাজের ধর্মকর্ম করছে আর তাদের নাম হলে আহলে সোনতাল জামাত না এটা ভুল এটা ভারত বাংলাদেশ পাকিস্তানের বিকৃত ধর্মের অনুসারী বেদাতপন্থীরা নিজেদের ওপর সুন্দর একটা লেভেল লাগিয়েছে ওরা আহলে সন্তাল জামাত নয় আসলে সুতরাং আগের যে কিতাবগুলি যেমন এটি হচ্ছে নবম শতাব্দীর কিতাব হ্যাঁ আজকে থেকে নয় ছয় চোদ্দ ছয় ছয় সাতশো বছর আগের কিতাব তো এই কিতাবগুলিতে যে আহলে সন্ন্যত লেখা আছে মানে এই ভারতীয় আহলে সন্ন্যত জামাত নয় যাদের যারা শির বেদাত করে নিজের নাম আহলে সন্ন্যত বলে এই জন্য বললাম যে একটা হচ্ছে খাঁটি আহলে সন্নাথ আর একটা হচ্ছে নকল আহলে সন্নাথ এই দুটো বোঝানোর জন্য বললাম কারণ আমরা যেহেতু উপমহাদেশ বাংলাদেশের ভারত পাকিস্তানের সাথে জড়িত আর ওখানকার আলেমদের সাথে বেশি পরিচিত আর ওখানকার সিংহবা আলেম বিদাতি ধর্মকর্ম করে যদিও সেখানেও কোরআন সন্ন্যান অনুসারীরা আছে আলেম আলমা আছেন কিন্তু অধিকাংশ আলেম সমাজ বিদাতে লিপ্ত রয়েছে যার ফলে জনগণ বিভ্রান্ত হয়েছে এই জন্য আহলে সন্ন্যাত মানে যারাই নিজেদেরকে আহলে সন্ন্যাত বলে তারাই আহলে সন্ন্যাত নয় যদি এই ভাষাটি ইন্ডিয়াতে শুনেন বাংলাদেশ শুনেন পাকিস্তানে শুনেন কারণ ওরা ভুল অর্থে আহলে সন্ন্যাত ব্যবহার করছে আমাদের এখানে আহলে সন্ন্যাল জামার সংজ্ঞা বললাম যারা কোরআনের অনুসারী যারা সহি হাদিসের অনুসারী জাল জয়ীফের পিছনে পড়ে না হাদিসের সহি জয়ীফের তমিজ করে পার্থক্য করে আর যারা সাহাবাইকার দৃষ্টিভঙ্গে ইসলামকে বুঝে ওই আয়াত হাদিসগুলিকে বুঝে কোরআন সন্নাকে বুঝে তাদের মূল নীতি আকিদার ক্ষেত্রে রয়েছে তার একটি মূল নীতি শেখুল ইসলাম ইবিন তাইম রাহেমহল্লা বর্ণনা করছেন কি ইমান সম্পর্কে দিন সম্পর্কে দিনই হচ্ছে ইমান ইমানই হচ্ছে দিন ইমান ছাড়া দিন নেই আর দিন ছাড়া ইমান নেই আন্না দিন যদিও দিন শব্দটি ব্যাপক দিন ইমানকেও সামিল ইসলামকেও সামিল আর এহসানকেও সামিল দিনের কয়টি স্তর রয়েছে তিনটি কি কি ইসলাম ইমান আর এহসান ওই জন্য বললাম যে দিন কথাটি যদিও ব্যাপক কিন্তু ইমান দিনের একটা অঙ্গ গুরুত্বপূর্ণ বিশ্বাসের দিক বিশ্বাসের দিক থেকে কিন্তু যখন শুধু ইমান বলো তখন তাতে ইসলাম আসবে তাতে ইসলাম আসবে অর্থাৎ কথা বলতে পারে না যে এই লোকটি মমিন মুসলিম নয় না বা এই লোকটা মুসলিম মমিন নয় মুসলিম হলে মমিন হইতে হবে অন্তরের বিশ্বাসগুলিও ঠিক থাকতে হবে ইমানের ছয়টি রকম আর বাহ্যিক যে পাঁচটি ইসলামের খুঁটি আছে সেগুলিও ঠিক থাকতে হবে তাহলে সেই ব্যক্তি তাকে মুসলিম বলবো বা তাকে মমিন বলবো বলছে দিন এবং ইমান কাকে বলে প্রথম বলছেন কৌলুন ও আমালুন ইমান হচ্ছে কথার নাম আর কাজের নাম ইমান কোন মন্ত্রের নাম নয় চলে ইমান শুধু মৌখিক দাবির নাম নয় কথার নাম এবং কাজের নাম কথা বলতে হবে আর সে অনুযায়ী কাজ করতে হবে আমল করতে হবে এর নাম হচ্ছে ইমান এই কৌলুন আমালুন এটা তো সাধারণভাবে আপনারা বুঝলেন কিন্তু এটাকে একটু সূক্ষ্মভাবে আকিদার ভাষায় বুঝতে হবে কথা সাধারণত কথা কি দিয়ে বলি আমরা জবান দিয়ে বলি অন্তর দিয়ে কথা বলি না অন্তর দিয়ে কথা বলি আমরা কিন্তু আমরা কখনো কখনো বলি ভাই এটা আমার মনের কথা বলেন না বলেন না মুখে ফুটে বলেননি কিন্তু বলছেন কি এইটাই কিন্তু আমার মনের কথা বলছেন না বলছেন না তার মানে মনেরও কথা আছে এবার বোঝা গেছে আমি আমাদের দেশে প্রচলিত ভাষার উদাহরণ এই জন্য দিই যাতে করে বিষয়গুলি বোঝা সহজ হয় তো ইমাম তাইম রহমাল্লাহ বলছেন যে এই যে কথা বললাম কৌলুন কথা ইমান কিসের নাম কথার নাম কিসের কথা মুখেরও কথা আর মনেরও কথা বলছেন কৌলুল কালবে ওয়াল্লেসান কলব হৃদয়ের কথা মনের কথা ওয়াল্লিসান আর কিসের কথা জবান জিভার কথা দুটোরই কথার নাম হচ্ছে ইমান অর্থাৎ অন্তরের কথাও ঠিক থাকতে হবে আর জবানের কথাও ঠিক থাকতে হবে তাহলে ইমান আসবে এক নম্বর কথা আর একটা বিষয় বলেছিলেন আমল তাই না আমলটাও ঠিক মনে রাখতে হবে যে আমল মানে কি আমল মানে কর্ম সাধারণ মানুষ কর্ম মানে কি বোঝে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজগুলি হয় এগুলি হচ্ছে কাজ হাতের কাজ পায়ের কাজ ব্রেনের কাজ চিন্তা ভাবনা করা হ্যাঁ চোখের কাজ কানের কাজ নাকের কাজ জিভার কাজ এগুলো হচ্ছে কাজ ঠিক না তো এই কাজ বলতে কি বুঝেন শুধু হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ নয় যেটা সাধারণভাবে বুঝেন মানুষ যেমন যদি উদাহরণ দিয়ে বোঝায় সলাত আদে করা নামাজ পড়া এটা কি বলবেন কথা না কাজ কিন্তু কাজ আমলি ইবাদত ঠিক না আমল জি সে আম রোজা রাখা ওটাও কাজ ওটাও কাজ গোটা শরীরের কাজ দেখি না হজ করা অমরা কাজা করা অঙ্গ প্রত্যঙ্গের কাজ এগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ অঙ্গ প্রত্যঙ্গের কাজ তো আমরা বুঝি কিন্তু জবানেরও কাজ আছে জবানের কাজ হচ্ছে কি হ্যাঁ আমি বলছি আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আমার জবান কাজ করলো না জবান কালেমা পড়লো না আর একজন জবানে কুফরিয়া কথা বলল ইয়া গৌস বলল শিরকিয়া কর্ম তার জবান করলো না হ্যাঁ বললো তাহলে তো জবানের কর্ম এটা যেমন জবানের কর্ম বুঝলেন জিভার কর্ম বুঝলেন তেমনি অঙ্গ কর্ম বুঝলেন দুটো কর্ম হইলে আর একটা কর্ম বুঝলেন অন্তরেরও কর্ম আছে অন্তরেরও কি আছে কর্ম আছে অন্তরও কাজ করে অন্তর যেমন কথা বলে তেমন অন্তর কাজ করে এই দুটো কথা বুঝতে হবে কারণ এই দুটো কথা আমাদের জন্য বোঝা মুশকিল জবানের কাজ বুঝতে পারছি সহজে অঙ্গ প্রত্যঙ্গের হাত পায়ের গোটা শরীরে যে যা কিছু আছে বডির কাজ বুঝতে পারছি কিন্তু অন্তর কাজ করে আর অন্তর কথা বলে অন্তর কথা বলার উদাহরণ দিয়ে দিলাম অন্তর কাজ করে এই কাজগুলি কি একটু বুঝতে হবে তাহলে এতক্ষণ আমরা এই বুঝলাম যে ইমান হচ্ছে কিসের নাম কথার নাম আর কাজের নাম কথা কিসের মনের কথা হৃদয়ের কথা আর জবানের কথা আমলের নাম আমল কিসের তিনটি ক্ষেত্র আমলের অন্তরের অন্তরের কর্ম জবানের কর্ম আর ওয়ালজাওয়ারেহে অঙ্গ প্রত্যঙ্গের কর্ম মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ শরীরে আছে সবগুলির কর্ম হচ্ছে আমল জি তো আমল অন্তরের হয় আমল জবানের হয় আমল অঙ্গ প্রত্যঙ্গের হয় কেমন করে হয় এটা বুঝেন শেখ সালের ফজান হাফাজাহ বিষয়টাকে সুন্দরভাবে বুঝিয়েছেন বলছেন যে ফাল কৌল কিসমান কথা হচ্ছে দুই রকম কৌলুল কালবে মনের কথা মনের মনের কথাটা কি মনের কথা হচ্ছে ওয়াহওয়াল এতে কাত ইসলামের ভাষায় যখন বলবো যে ইমান হচ্ছে মনের কথার নাম বা হৃদয়ের কথার নাম তখন ওর ব্যাখ্যা হচ্ছে কি এতে বা দিনী বিশ্বাস আমার আপনার অন্তরে যে বিশ্বাস আছে হ্যাঁ যে সব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম এইটা হচ্ছে কৌলুল কাল মনের কথা মনের কথা কি যে মনে আমার বিশ্বাস আছে এই অর্থে আমরা বলি ভাই আপনি যেটা কথা বলছেন যে এই লোকটা ভালো এটা আমার মনের কথা এই ছেলেটার যদি জামাই করেন ভালো হবে যে আপনি বলছেন এটা আমার মনের কথা বলি না আমরা তার মানে এটি আমার বিশ্বাস এতে কাদ এতেকাদের অর্থ বোঝাচ্ছে তাহলে ইমান হচ্ছে অন্তরের কথা অর্থাৎ অন্তরের বিশ্বাস অন্তরের কি এতে কাদ বিশ্বাস কথা বলছেন অহওয়াল এতে কাদু আর ইমান হচ্ছে জবানের কথার নাম জবানের কথা কি তাকাল্লম ইসলাম ইসলামের কালেমাটি পড়া জবানের কথা হচ্ছে লাহ পড়া মোহাম্মদ রসুল্লাহ পড়া আসাদু আল্লাহ ইহ আসাদু আন্না মোহাম্মদান রসুল্লাহ বা আব্দুহ রসুল এটা হচ্ছে জবানের কথা এটা হচ্ছে জবানের কথা আর মনে এই কথাটা যে বিশ্বাস আছে এটা হচ্ছে কৌলুল কাল মনের কথা আমলের ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে বলা হলো তাই না আমালুল কাল আমালুল লেসান আর আমালুল জওয়ার অঙ্গ প্রত্যঙ্গের আমল বলছেন যে অন্তরের আমলটা আবার কি অন্তরের কথা তো বুঝাইলাম বলছে অন্তরের আমল আছে অন্তর কাজ করে আমাদের যেমন বাহ্যিক অঙ্গগুলি কাজ করে অন্তরও কাজ করে অন্তরের কাজ হচ্ছে নিয়ত করা সংকল্প করা আমার কিন্তু সৎ নিয়ত আছে এই লোকটির নিয়ত অসৎ এর নিয়তটা করছে কে কোন অঙ্গটি করছে অন্তর করছে তাহলে বোঝা অন্তরের কর্ম হচ্ছে নিয়ত করা সেটা নিয়ত ভালো হইতে পারে মন্দ হইতে পারে নিয়ত ভেজাল যুক্ত হতে পারে ভেজাল মুক্ত হইতে পারে আর আরেকটি হচ্ছে অন্তরের আমল সেটা হচ্ছে এখলাস এখলাস ইমানের ক্ষেত্রে এখলাস হইতে হবে জি এখলাস মানে নিষ্ঠার সাথে হ্যাঁ, অন্তরের নিষ্ঠার সাথে বা নিষ্ঠাবান হয়ে লা মোহাম্মদ রসুল্লাহকে বিশ্বাস করা তাহলে অন্তরের আমল হলো দুটো এখানে বললেন ওহা নিয়তন সংকল্প করা বিনা নিয়তে কেউ যদি পড়ে একটা পাগল যদি লাই রাহিল্লা পড়ে তো মুসলমান হবে কারণ নিয়ত নেই ওর এইরকম একটা লোক যদি বলছে ভাই আমার ইসলাম কবুল করার নিয়ত নাই মুসলিম একজন বলছে আরে তুমি পড়ে তো নাও অসুবিধা না আমার নিয়ত নাই আপনি পড়াবেন পড়ান মুসলমান হবে নাকি হবে না পড়লো তো হবে না কারণ ওর সংকল্প নেই জি আপনি ওকে হয়তো জবরদস্তি করছেন বা চক্ষুল্লা যে বসে বলছেন এখলাস নিষ্ঠা হইতে হবে নিষ্ঠা দুনিয়ার গরজের পরিপন্থী এখলাসের সাথে বলতে হবে লাইল্লাহ যদি এখলাসবিহীন হয় অর্থাৎ দুনিয়ার কোনো স্বার্থে বলেছে দুনিয়ার কোনো চাপের মুখে বলেছে ভয়ে বলেছে তাহলে কোনো কাজ হবে না জি এগুলি হচ্ছে কি আমালুল কাল তো আমালুল কাল বুঝলেন আর কৌলুল কল্ব কৌলুল কাল অন্তরের কথা হচ্ছে এতে কাজ বিশ্বাস করা আর অন্তর আমল হচ্ছে নিয়ত করা আর এখলাস রাখা অঙ্গ প্রত্যঙ্গের কাজ ও আমালুল জওয়ারে বলছেন যে সমস্ত অঙ্গের কাজ হচ্ছে কাজ সলাপ যেমন একটু উদাহরণ দিলাম নামাজ পড়া গোটা শরীর নামাজে অংশ নেই জি ব্রেন মস্তিষ্ক থেকে শুরু করে পা পর্যন্ত সবকিছু হজ করা অল জিহাদ এগুলি সব হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ এখন এসব তো সূক্ষ্ম কথা ওয়ালফারখাইনা আকোয়াল কালবে ও আমালেহি কলবের কথা অন্তরের কথা বা মনের কথা মনের কাজ এই দুটো তো পার্থক্য কি মনের কথাটা তো আমরা আমাদের ভাষায় ব্যবহার করি কিন্তু মনের কাজ আমরা ব্যবহার করি না সাধারণত বাংলায় কিন্তু মনেরও কাজ আছে বলছেন তো বলছে যে মনের কথা মনের কাজে পার্থক্য কি বলছে আন্না আকুয়ালাহিয়াল দোহা মনের কথা হচ্ছে সেই ধর্মীয় বিশ্বাসগুলি যেগুলি বিশ্বাস করে একজন মুসলিম যা আপনি বিশ্বাস করছেন অন্তর থেকে এগুলি হচ্ছে মনের আপনার মনের কথা আমালুল কাল আর মনের কর্ম মনের কাজ হচ্ছে ফাহিয়া হারাকাত মনের মধ্যে যেসব অ্যাক্টিভিটিস হচ্ছে হ্যাঁ কার্যক্রম কার্যক্রম হচ্ছে অ্যাল্লেতি যেই কার্যক্রমগুলি মনে আসছে আর সেগুলি আল্লাহ ভালোবাসেন এবং তার অসু সাল্লা ভালোবাসেন মনে নম্রতা আসছে মনে একগ্রতা আসছে ইমান তো বিশ্বাস তো আছেই আপনাদের সকলের বিশ্বাস আছে সকলের একগ্রতা সকলের নম্রতা সকলের অন্তরের খুশু আর সকলের অন্তরে বিনয়ী হওয়া সমান আসমান পার্থক্য আছে একই সাথে পাশাপাশি নামাজ পড়ছেন আকাশ পাতাল তফাত আছে নামাজ কেউ নামাজে মগ্ন হয়ে ডুবে গেছে তার অন্তর আর সেও নামাজে চুলকাচ্ছে জি গোটা দুনিয়ার হিসাব নিকাশ করছে জি তাহলে অন্তরের কর্ম হচ্ছে সেই কার্যক্রমগুলি বা অ্যাক্টিভিটিস যেগুলিকে আল্লাহ এবং তার সাল্লাম ভালোবাসেন সেগুলি আরো ব্যাখ্যা করা বলছে ভাইয়া মাহাবতুল খের ভালো কাজকে ভালোবাসা ভালো কাজ আপনারা ভালোবাসেন আমিও ভালোবাসি কিন্তু সমান না কে কতটা বেশি সেটা মুখে বললে হবে না আমি দাবি করলে হবে না আপনি দাবি করলে হবে না সেটা আল্লাহ অন্তর জানে আল্লাহ ভালো জানছে যে কার অন্তরে কত সততা আছে একসাথে দুইজনই এক হাজার রিয়াল করে দান করলেন দুইজনে মেলা পার্থক্য আছে একজন হ্যাঁ নিয়তের অবস্থা তার সেই কর্মের অবস্থা অন্তরের অবস্থা এখলাসের অবস্থা আলাদা আর একজন আলাদা একজন দিচ্ছে সবাই দিচ্ছে আমি দেব না কেমন লাগে আর একজন দিচ্ছে কেউ দিক আর না দিক আমি দুনিয়া এইসব পয়সা রেখে করবোটা কি কোনো কাজে আমার আসবে না ওয়াইরাদা তো যা আছে মা আর অন্তরের যেসব ইচ্ছা অকাট্য ইচ্ছা ওয়াকারা এইরকমই খারাপকে ঘৃণা করা খারাপকে আমরা মুসলিম হিসাবে সকলে ঘৃণা করি কিন্তু কেউ সামান্য ঘৃণা করি কেউ একটু বেশি ঘৃণা করি কেউ চরমভাবে ঘৃণা করে এগুলো হচ্ছে আমালুল কাল কার্যক্রম অন্তরের কার্যক্রম এগুলোকে বলা হয়েছে আজমালা তার কি অন্তর যত বেশি ঘৃণা করবে পাপকে আর অন্যায়কে আর খারাপকে তত বেশি খারাপ থেকে বাঁচবে কিনা তত বেশি খারাপ থেকে বাঁচবে দেখেন নোংরা ছবিকে সবাই আমরা ঘৃণা করি কিন্তু অনেকে দেখছেন ঘৃণাও করছেন ছি ছি আস্তাগুলা পড়ছেন আবার দেখছেন ঘৃণাও করছেন আবার দেখছেন আর একজন ঘৃণা করছে জীবন দেখেন পার্থক্য আছে মানুষের অন্তরের আমল যত ভালো হবে তত অঙ্গ প্রত্যঙ্গের আমল ভালো হবে একটা গুরুত্বপূর্ণ কথা শেখ সাল ফাদা বলছেন ও আমালুল কালবে তানসা ও আনহা আমালুল জওয়ারে ও আকালুল ইসান মানুষের অন্তরের কার্যক্রম যত ভিতরের অবস্থা যত ভালো হবে তত হাত পায়ের অবস্থা অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা ভালো হবে মালিকে ডিউটি করতে গিয়ে অন্তরের কার্যক্রম যত ভালো হবে আপনার বাহ্যিক কাজগুলি ডিউটি তত ভালো হবে এইরকমই জবানের মুখের কথা অনেকের মুখের কথা খারাপ অনেক মুখে একটা খারাপ কথা যদি চলে আসে তো সারা দিন অশান্তিতে কেন পার্থক্য কেন আপনিও খারাপ কথা আরেকজন খারাপ কথা বললো একজন খারাপ কথা বলে কিছুই না আবার অহর বলছে আর আরেকজন একটা কথা খারাপ বেরিয়ে গেছে আর তার অশান্তি শেষ নেই অপব্যস্ত পরে শেষ নেই তো বলছেন যে মানুষের অন্তরের আমল অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গ এবং জবানের কথা হয়ে থাকে এই জন্যই জবানের কথা আর অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলি এগুলি ইমানের অন্তর্ভুক্ত তাহলে ইমান মানে শুধু অন্তরের বিশ্বাস না ইমান হচ্ছে তিনটি বিষয়ের নাম ইমান হচ্ছে তিনটি বিষয় অন্তরের বিশ্বাস জবানের স্বীকৃতি আর অঙ্গ প্রত্যঙ্গের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজের আগে ওই কথাটি বলবেন না যে অন্তরের কাজ অন্তরের কাজ যার যত ভালো তত বেশি তার অন্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজ ভালো হবে এবং জবানের কাজ ভালো হবে তারপরে এই ইমানের শাব্দিক অর্থ আর ইসলামিক অর্থ মানে পারিভাষিক অর্থ বলে দিই ইমানের শাব্দিক অর্থ কি ইমান শব্দটি দিয়ে যদি কেউ বলে ইমান মানে কি কি বলবেন ইমান মানে আত্মাসদিক বিশ্বাস কে বলল কে বলেছে মাসা ভালো বলছে ইমান মানে কি তাসদিক বিশ্বাস করা আমেনু মানে বিশ্বাস করো আমানু হে বিশ্বাসীগণ বলছি না ইমান মানে কি করা বিশ্বাস করা এটা কিন্তু শাব্দিক অর্থ শরীয়তের অর্থ ফুল হইল না শুধু বিশ্বাস দি শরীয়তের অর্থ কি ইমানের পারিভাষিক অর্থ বা শরীয়তি অর্থ বলছেন যে কথাটি বললেন কৌলুন ওয়া আমালুন কৌলুল কালবে ওয়াল্লেসানে ওয়া আমালুল কালবে ওয়াল্লেসানে ওয়াল জওয়ারে যার ব্যাখ্যা এতক্ষণ লম্বা করে করলাম খুব সংক্ষেপ আবার বলে দিতে হলে ইমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা আর শরীয়তের পরিভাষায় অর্থ হচ্ছে কৌলুন ও আমালুন কথা এবং কাজ কথা এবং কথা কিসের বলছেন মনের কথা জবানের কথা আর আমল কিসের অন্তরের আমল কার্যক্রম আর জবানের আমল জবানের কর্ম আর অঙ্গ প্রত্যঙ্গের আমল জি হ্যাঁ। বলছেন হাজা হুয়া তারিফুল ইমান ইন্দা আহলি সুন্নত জামা শেখ সাল ফজল বলছেন এটি হচ্ছে আহলি সুন্নত জামাতের নিকট ইমানের সংজ্ঞা ইমানের তারিফ মানে ইমান সংজ্ঞা খুব সংক্ষেপে যদি বলতে হয় লম্বা না বলেন বলেন কথা এবং কাজের নাম ইমান কিসের নাম কথা এবং কাজের নাম এর চাইতে আর একটু ব্যাখ্যা করে যদি বলেন অন্য অন্য কিতাবাদিতে যেমন ভাবে বোঝানো হয়েছে যে ইমান তিনটি বিষয়ের সমষ্টির নাম হ্যাঁ তাজদিখুন বিল কাল বা তাজদিখুন বিল যে নাম একরারুন বিল লিসান ও আমালুন বিল আরকান অন্তর থেকে বিশ্বাস করা জবানের হ্যাঁ কথা জবান দ্বারা স্বীকৃতি দান করা আর কি করা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করা এটা হচ্ছে ইমানের সংজ্ঞা ইসলামের শাব্দিক অর্থ কি আত্মসমর্পণ করা আসলামা ইসলাম মানে সারেন্ডার করা মানে শির নত করে ঝুঁকিয়ে দেওয়া আল্লাহর বিধি বিধানের সামনে আপনি বিশ্বাস করার পরে শির নত করে দিচ্ছেন ঝুঁকিয়ে দিচ্ছেন আসলাম তো লিল্লাহ রব্বিল আলমিন বিশ্বজাহানের রবের সামনে আমি আত্মসমর্পণ করলাম ইসলাম নিয়ে আসলাম মানে মুসলিম মানে আত্মসমর্পণ করে কোন বিধি বিধানের ক্ষেত্রে অবজ্ঞা করবে না এটা মানতে পারছি না এটা কি আর মানা যায় ইসলাম মানলে এক পা চলা যাবে না কি করে মুসলিম হইতে পারে সেই লোক এই কথা মুসলিমরা বলে আবার মুসলিম মুসলিমরা তো আত্মসমর্পণকারী আর যদি বলে ইসলামের সব কথা মানলে এক পা চলা যাবে না তাহলে সে মুসলিম কি করে হইল মুসলিমের শাব্দিক অর্থের সাথে কোন সম্পর্ক নেই শাব্দিক অর্থ বিরোধী এই কথা ইসলামের অর্থ করে দিলাম শাব্দিক ইমানের অর্থ করলাম কারণ ইমানটা আসল বিষয় শাব্দিক এবং পারিভাষিক দিন শব্দটি এসছে দিনের শাব্দিক অর্থ কি হ্যাঁ মালিক অন্য অর্থ সুরা ফাতে হাতে আছে দিন মানে ওখানে বিচার দিবস জাজা হ্যাঁ বিচার বিচার দিবস মানে প্রতিদান দিবস আর কি মালিক অমিল অমিত দিন মানে অমুক যাজা প্রতিদানকে বোঝানো হয়েছে কিন্তু দিনের শাব্দিক অর্থ দিন যে ইসলাম ইন্দিন আল ইসলাম এই দিন মানে হচ্ছে আনুগত্য করা দিন মানে হচ্ছে তো দিন ইসলামকে দিন কেন বলা হয় কারণ ইসলাম হচ্ছে দিন হচ্ছে আনুগত্যের নাম মানেন তাহলে আপনার দিন আছে আনুগত্য করেন তা যদি আনুগত্য না করেন তো দিন নেই দিন মানে হচ্ছে আনুগত্য করা ও আন শরীয়তের পরিভাষায় সহজ ভাষায় খুব বুঝিয়েছেন শেখ সাহেব ফজান দিন কাকে বলবেন এটা হচ্ছে আমাদের দিন একটা অমুসলিমকে বলছেন এটা হচ্ছে আমাদের দিন হ্যাঁ দিন মানে হচ্ছে হুয়া মা আমার আল্লাহ বিহি যা আল্লাহ আদেশ নিষেধ করেছেন আল্লাহর আদেশ নিষেধটা হচ্ছে দিন বিশ্বাসের ক্ষেত্রে যা আল্লাহ বিশ্বাস করতে বলেছেন আর যা বিশ্বাস থেকে নিষেধ করেছেন এটা হচ্ছে দিন কথার ক্ষেত্রে যা বলতে বলেছেন তা বলতে নিষেধ করেছেন এটা পালনের দিন আমলের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে যা করতে বলেছেন করা আর যা নিষেধ করেছেন বেঁচে থাকা বিরত থাকে এটা হচ্ছে দিন তো যা আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে দিন এখন সামনে বাড়ি ইমান কমে বাড়ে না একই রেঞ্জে থাকে আপনার সাধারণ মানুষ বুঝতে পারছেন কিন্তু কিছু মোজাবধারী গোড়ারা বুঝতে পারি বলছেন ইমান কমে না বাড়ে না বলছি এ একই অবস্থায় থাকে একই অবস্থায় থাকে তো তখন তাদেরকে বলা হলো যে তাহলে কি বলেন যে সবগুলি কি একই পর্যায়ের সব মমিন মুসলিম নাকি তো বলছে হ্যাঁ বিশ্বাসের ক্ষেত্রে সবে নাকি একই তাহলে এই যে কম বেশি মুসলিমদের মধ্যে কম বেশি আমরা বলি তাদের ভাষায় বলছে এটা আমল অনুযায়ী আমল অনুপাতে আমলের কারণে প্রতিফলনের ক্ষেত্রে কম বেশি আসল ইমানে কম বেশি হয় না এটাও বড় ভুল আকিদার ভুল বরং আসল ইমান আসল ইমান মানে বিশ্বাস বিশ্বাসও কম বেশি আছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কাজে যেমন সলাত নামাজ সিয়াম রোজা হজ জাকাতে কম বেশি আছে না নেই ঠিকই তেমনি বিশ্বাসের ক্ষেত্রেও কম বেশি আছে অন্তরের আমলও কম বেশি আছে আপনার আমার আর আপনার আর আমার অন্তরের বিশ্বাস সমান হইতে পারে না কম বেশি থাকতে পারে শুধু বিশ্বাস কম বেশি হইতে পারে ওরা ভুল বুঝেছে বলছে যে বিশ্বাসকে কমাবো কি করে মাইনাস করবো কি করে বিশ্বাস যদি কমায় তাহলে সন্দেহ আর সন্দেহ মানে কুফরি এইরকম যুক্তি দিয়ে তারা হ্যাঁ, ভুল পথে গিয়েছে এসব যুক্তি চলে না এই যুক্তি তারা যদি দিতে পারে এর চাইতে শক্তিশালী অনেক যুক্তি রয়েছে দেখেন অন্তরের মেলা কাজ আছে তার মধ্যে একটা হচ্ছে বিশ্বাস করা ঠিক না একটা হচ্ছে আনন্দিত হওয়া এটা কার কাজ মানুষের মন খুশি হয় তখন খুশিটা ফুইটা উঠে অঙ্গ প্রত্যঙ্গে ঠিক না খুশি কম বেশি নেই একজনের বিয়ের খুশি আর একজনের একশো রিয়াল বেতন বাড়ার খুশি সমান নাকি হ্যাঁ মোটেই না ঠিক না খুশিতে মেলা পার্থক্য আছে আজকে আলহামদুলিল্লাহ আমরা সকলে খুশি কিন্তু খুশি তফাত নেই কারো কম কারো বেশি হ্যাঁ স্ত্রীকে নিয়ে কেউ বেশি খুশি কেউ কম খুশি খুশি সবাই কিন্তু খুশি কম বেশি আছে অন্তরের আর কাজ হচ্ছে দুঃখিত হওয়া হুজুন চিন্তিত হওয়া চিন্তা সবার সমান হ্যাঁ দুঃখ সবার সমান আরে একই মায়ের কয়েক ছেলে মা মারা গেছে মা সবার পাঁচ ভাইয়ের শোক কি একই রকম দুঃখ একরকম কেউ দুঃখে একবার অবস্থা খারাপ দুঃখ হয়েছে কিছুই না হয় না বরং একই লোকের সুখ দুঃখ আনন্দ আর আর শোক এগুলি আপ ডাউন করে যেমন বিশ্বাসের ক্ষেত্র আপ ডাউন করে একই লোকের ইমান সবসময় একই রকম তাজা থাকে না এমন সময় ইমান আছে যে ইমানে মনে হচ্ছে আপনি জান্নাত জাহান সামনে দেখতে পাচ্ছেন এমন ইমানের অবস্থা হয়েছে যে এই সময় যদি আমাকে বলা হয় সবকিছু দিয়ে দাও আল্লাহ রাস্তায় প্রস্তুত আর এক সময় ইমান ঠিক আছে কিন্তু ইমান ওই পর্যায়ে নেই সুতরাং মাঝে মধ্যে পদস্ফলন ঘটছে পাপ হয়ে যাচ্ছে তাহলে একই লোকের ইমানও হ্যাঁ, উঠানামা করে উঠানামা করে এগুলি আকিদার বিষয় যেগুলি নিয়ে ওলামার ইখতলাফ করেছে কিন্তু যারা এগুলো আকিদার ইখতলাফ যারা ইখতলাফ করেছে তারা ভুল পথে গেছে এগুলো ফিফি মাসাল মাসাইল নয় এখন আসেন কসুবিল আর কারণে কমে মজার কথা সুন্দর কথা বাড়ে কেন ইমান যদি বাড়াইতে চান তাহলে কি করতে হবে নেকি বাড়ান যত নেকি করবেন তত ইমান বাড়বে আপনার অন্তরের ইমানও বাড়বে শুধু আমলগুলি বাড়লো না অন্তর কিন্তু শক্তিশালী হবে ইমান শক্তিশালী হবে আর যত গুণা হবে তত ইমান অন্তর ইমান কমজোর হবে অন্তরের ইমান কমজোর হবে এই জন্যই তো হাদিস আছে নবী কেমসার বলেছেন যে মানুষ যখন একটা পাপ করে তখন অন্তরের ওপর কালবের ওপর কি হয় নকতাত আলী নকতাতুন সাউদ একটা করে কালো দাগ পড়তে থাকে দাগ পড়তে পড়তে পড়তে ডেইলি যদি তবা ইস্তেকভার করে সামান্য একটু সাকিরা হয়েছে তবা ইস্তেকভার করেন তাহলে তো ক্লিয়ার সাফ হয়ে যায় যেমন আমার অস্ত্রকে গিয়ে কামার চালাতে কামারের কাছে গিয়ে সাফ করায় হ্যাঁ ধারালো বানাই আর যদি সারাদিন চলে গেল মেলা পাপ হচ্ছে একবারও তবা ইস্তেকফার নেই অন্তর থেকে আর পড়লেও মুখে মাত্র নামকে অস্তে পড়েছেন তাহলে ওই দাগ এত বেড়ে যায় বাড়ার পরে কি হয়ে যায় সারা কলবটাকে হৃদয়টাকে কালো করে ফেলে যেমন ধূমপানকারীদের হ্যাঁ কিসের অবস্থা হয় হ্যাঁ হ্যাঁ ফুসফুসের অবস্থা হয় ঠিক একটা উদাহরণ দেওয়ার জন্য বুঝালাম শারীরিকটা ঘেরে নেই একে আল্লাহ বলেছেন রান মানে মরিচা বলেছেন অন্তর কাল্লা রানা আলা কলু বিহীন তাদের অন্তর মরিচা লেগে গেছে মা কানু এক সেবন তাদের কৃত কর্মের কারণে পাপাচারের কারণে তাহলে পাপ করলে অন্তরে কি লেগে যায় মরিচা হয়ে যায় মরিচা ধরে যায় ইমান বাড়ে তাহলে নেকি করলে আর কমে গোনা হলে বলছেন যে আহলে জামাত মানুষকে মুসলিমদেরকে যারা কিবলায় বিশ্বাসী এবং এই কিবলা বিশ্বাস করে হ্যাঁ, আল্লাহর বিধিবিধান যেগুলি ফরজ ফরজ মানে হ্যাঁ সলাৎ আদায় করে জি তাদের কি বলে আলাদা নয় ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো হ্যাঁ হিন্দুদের মতো না তাদের কি বলা হচ্ছে কাবা এবং আল্লাহর বিধিবিধান এসব বিশ্বাস করে তাদেরকে গুনার কারণে আহলে সোনাতল জামাত কাফের বলে না গুনার কারণে কাবিরা গুনার কারণে কি বলে না কাফের বলে না একমাত্র সলাতের বিষয়টি নামাজের বিষয়টি কারণ নামাজ সম্পর্কে নবী করিম নামাজ ত্যাগকারী কি বলেছেন কাফের বলেছেন এই জন্য এইটি সঠিক মত যদিও বিষয়টিতে ইতলাফ রয়েছে দ্বিমত রয়েছে আমাদের যে বড় কাফের না ছোট কাফের কিন্তু হাদিসে যেহেতু কাফের বলা হয়েছে ছোট কাফের বলতে ফাঁসেক ছোট কাফের মানে ফাঁসেক নবী সাল্লাম বলেন বলেননি নামাজিকে হ্যাঁ সুতরাং এই নামাজ সলাতের বিষয়টি বাদ দিয়ে বাকি যে কোনো আমলের ক্ষেত্রে কোনো ফরজ ছেড়ে দিলে কাফের হয় না ছেড়ে দিলে পড়ব করব এরকম রোজা রাখবো দান করব জাকাত দিব ইত্যাদি হজ করব আর করল না হাসে কাফের নাই যতক্ষণ অস্বীকার না করবে বেহায় বেপর্দা মহিলা কাফের বলবেন ফাঁসেকে বলবেন কিন্তু কাফের বলতে পারেন না আপনি জি এইরকমই কাবিরা গোনা যেগুলো অন্যায় জেনা ব্যবচার মদ খেলে কাফের বলবেন হ্যাঁ না কাফের নাই যতক্ষণ কিবলায় বিশ্বাসী তো বলছেন অহম মাজ আলিক আহলে সাঁতাল জামাত এর সাথে সাথে কিবলাই বিশ্বাসীদেরকে কাফের বলে আখ্যায়িত করে না বেমতলাকিল মা মাসিওয়াল কাবায়ের কাবিরা গোনা এবং পাপাচারের কারণে বিভিন্ন পাপের কারণে বা কাবিরা গোনার কারণে কাফের আমরা কাউকে বলি না দেখেন কাফের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কোরআন সন্ন্যার অনুসারীরা আহলুল হাদিস আর সবচেয়ে বেশি সতর্ক কাউকে সরাসরি কাফের বলে না যদিও কুফুরি আকিদা আছে বলে কুফুরি আকিদা আছে কারো কুফুরি আকিদা আছে মানে কাফের বলা হইল না অমুকের সিরকি আকিদা রয়েছে অমুক এই সিরকি কাজটি করলো কিন্তু সে মুশরেক সহজে বলে না যতক্ষণ পর্যন্ত কিছু শর্ত আছে না পুরা হয় এবং বাধা আছে সেই বাধা বিপত্তিগুলো যতক্ষণ দূর না পক্ষান্তরে যত বিদাতপন্থী দেখবেন তত তাদের স্পিড কাফের ফতোয়া দিতে হয় কেউ বিরোধী হইলেই ঢালাহারি কাফের বিরোধী হইলেই কাফের কাফের আর কাফের ডাইরেক্ট কাফের কাফের আর কুফুরি কাজে তাদের কাছে পার্থক্য নেই কারণ ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নেই ধর্ম কর্ম শিরকার বিদাতের সুতরাং তাদের তহিদ সন্না এর মূল নীতিগুলি রয়েছে এসব সম্পর্কে তাদের তেমন জ্ঞান নেই গুনহার কারণে যতই বড় কাবিরা গুনা হোক না কেন শির কুফুরি যদি না হয় আর নামাজ ত্যাগ করা না হয় তো আহলে সুন্নতল জামাত বা সহি আকিদার ও আলেম মারা কাউকে কাফের বলেন না যতক্ষণ কেবলায় বিশ্বাসী কামা আলহুল খাওয়ারে যেমন খারেজিরা করে খারেজিদের আকিদা এখন বয়ান করা শুরু করলেন ইমানের ক্ষেত্রে খারেজিরা কি বলছে হয় মমিন আর না কাফের হয় মমিন আর নয় কাফের হয় জান্নাতি আর নয় জাহান্নামি বোঝা গেছে কিনা আর কিছুদিন জাহান্নামে থাকবে আর তারপরে জান্নাতি উঠে আসবে এটা বিশ্বাস করে না খারিজির তারপরে মমিন কিন্তু ফাঁসেক না না না বিশ্বাস করে না খারিজিরা খারিজিদের কথা হলো যে কাবিরা গোনা করেছে কি হয়ে গেছে কাফের হয়ে গেছে তার মানে এমন কি যেগুলি ইসলামের ফরজ সেগুলো তো রাখেন কেউ যদি একবার মিথ্যা কথা বলে দেয় খারেজিদের কাছে সে ফাঁসেক না কাফের কেউ যদি মিথ্যা সাক্ষী দিয়ে দেয় কাফের কেউ যদি পর্দা না করে কাফের হ্যাঁ কেউ যদি গিবোধ করে কাফের কেউ যদি চুগলখড়ি করে কাফের খারেজিদের এটা হচ্ছে মত যেই খারেজিরা আলী রাজি আল্লাহ তালানহর জামানায় বেরিয়েছিল এবং আলী রাজি আল্লাহ তালানহকে কাফের বলেছিল মহাবিয়া রাজি কাফের বলেছিল আমার আজকে কাফের বলে ফুতুয়া দিয়েছিল কেন কেন তাদের সংশয় ইনিল হুকুম ইল্লা হুকুম আল্লাহর হবে আপনার মাঝখানে সালিস কেন নিযুক্ত করলেন তৃতীয় পক্ষ আমাদের মাঝে ফায়সালা করে দিবে একটা মীমাংসা করে দিবে নাকি এইটাই কাফের এতেই কাফের হয়ে গেল তো বলেন আজ সমাজের সরকার তৃতীয় পক্ষ না যে কোনো আদালতের কেসের ক্ষেত্রে সরকার তৃতীয় পক্ষ না আরে বাদী আর বিবাদী কেস করেছেন আদালতে তৃতীয় পক্ষ সরকার নয় মীমাংসা করে দিচ্ছে তাহলে সরকার কাছে তাহলে বিচার নেওয়া তাহলে কুফুরি আদালতের আশ্রয় নয় তাহলে কুফুরি নাকি হ্যাঁ অথবা গ্রামের একটা বিচার সালিস দু ভাই ঝগড়া করেছেন বাপ মা বসেছে বিচার করার জন্য তাহলে কি কাফের হয়ে গেলেন নাকি নির্বোধ এই খারেজিদের তো খারেজিদের এ হচ্ছে ফতুয়া মোতাজেলাদের কথা আসছে তখন বয়ান করব খারেজিদের কাছাকাছি তারা কিন্তু সামান্য পার্থক্য রয়েছে বলছেন তারপর বালিল ওখুয়াতুল ইমান সাবেতাতুন মাল মাসি বলছেন বরং ইমানি ভাতৃত্ব হ্যাঁ রয়েছে অটুট রয়েছে মাল মাসি গুণা সত্ত্বেও কাবিরা গুণা করছে তারপরে কি বলবো তারা আমাদের মুসলিম ভাই বেদাত করছে তারপরে কি বলবো তাদেরকে মুসলিম ভাই মিলাদ করছে তারা মুসলিম ভাই ভালো করে শুনেন সবে মেয়েরা সবে বারাতের বিদাত করছে বিদাত বলছি কিন্তু তাদের কি বলবো তারা মুসলিম ভাই নামাই তো পড়ছে মুসলিম ভাই জি সম্মিলিত মোনাজাত করছে মুসলিম ভাই এইরকম যে কোনো বিদাত নেন বড় শির্ক না হইলি হলো বড় শির্ক না বড় কুফুরি না হইলি হলো যে কোনো পাপ হ্যাঁ যে কোনো পাপ করছে রোজা রাখছে না কি বলবেন কাফের হ্যাঁ ও যদি বলে না রোজা মানি না আমি তাহলে কাফের তখন কিন্তু বলে আমি রোজা ভাই রাখতে পারছি না খুব খিদা লাগে অথবা আমার কাজ খুব ভারী কাজ তো বলবে ফাঁসেক মুসলিম ফাঁসেক মুসলিম ভাই বুঝে গেছে খুন করছে বলে কাফের না কাফের না খুনের আয়াত আসছে খুন করছে একে অপরকে একজন মুসলিম আরেকজন মুসলিমকে আল্লাহ তাদেরকে বলেছেন দুই ভাই বলেছেন আর কি চান যে খুনের অপরাধ হচ্ছে শির্কের পরে তারপরেও ইসলামিক ভাতৃত্ব আছে এ হচ্ছে ইসলামিক ভাতৃত্ব যে ভাতৃত্ব বোধটা আজকাল মুসলিম সমাজে নেই জি অধিকাংশ লোক যেটা হারিয়ে ফেলেছে দুনিয়ার গরজের সম্পর্ক আর দিন বুঝে না গুনহার সাথেও কি থাকে ইমানি ভাতৃত্ব থাকে কামাকাল সুভান যেমন মহান আল্লাহ বলছেন আয়াতুল কেসাস কেসাসের আয়াতে কেসাস মানে কেউ যদি কাউকে খুন করে তো খুনের বদলে খুন করা একে কেসাস বলা হয় আল্লাহ কি বলছেন ফামান ওফি আল্লাহ মিন আখি সেই উন খুন করে দিল একটা লোক তাহলে শাস্তি কি যে খুনি তাকে কি করতে হবে হত্যা করতে হবে কে করবে সরকার বাস্তবায়ন করবে ঠিক না কিন্তু যাকে খুন করা হয়েছে নিহত ব্যক্তির যারা অভিভাবক ছেলে বড় আছে বাপ আছে ভাইরা তারা যদি বলে যে আমরা মাফ করে দিয়েছি খুনের বদল খুন চাই না এমনিতে মাফ করে দিলাম অথবা কিছু অংশ মাফ করলাম অর্থাৎ আমরা রক্তপণ নিয়ে দিয়ত নিয়ে মাফ করে দিলাম মাফ হবে না হবে না মাফ হবে এই বিধানটি বর্ণনা করতে গিয়ে খুনিকে ভাই বলছেন কার ভাই যাকে খুন করা হয়েছে তার অভিভাবকদের চিন্তা করেছেন জি কি বলছেন আল্লাহ রবুল্লা শোনেন ফামান ওফি আল্লাহু সুতরাং যদি কাউকে ক্ষমা করে দেওয়া হয় মিন আখি তার ভাইয়ের পক্ষ থেকে সেই কোনো কিছু বা কিছু পরিমাণ পুরোটাই আংশিক আপনাকে এক লক্ষ টাকা রক্তপণ লাগে আমি এক লক্ষ নেব না পঞ্চাশ হাজার চলবে না চলবে না জি ফাতে বাউন বিল মারুফ তাহলে সদাচরণের সাথে ফলো করবে অনুসরণ করবে মানে যেভাবে দিচ্ছে ভালো আচরণের সাথে নিয়ে নেবে মাফ করে দিচ্ছে যতটা মাফ করে দিল মাফ করে দিল আর বাকিটা তুমি দিয়ে দাও ওয়াদাউন এলে বেহসান এবং সৎ ব্যবহারের সাথে বাকিটা আদায় করো সুরা বাকার আয়াত নম্বর একশো আঠাত্তর এখান থেকে কি বুঝলেন ফেকার মাসলা বোঝাচ্ছি না যে মাফ করা করে ওটা তো বললাম আনুষঙ্গিক কথা আসল মাসলা হচ্ছে যে এখানে মিন আখি তার ভাইয়ের তরফ থেকে বলা হইল অথচ খুনি এত বড় অপরাধ করেছে তারপরে কি বলা হইল আত্মীয়র ভাই রক্তের ভাই কিসের ভাই ইমানি ভাই মুসলিম ভাই আর একটা দেখেন সুরাহু যারা নম্বর দশ এবং নয় নয় দশে দেখেন ওয়াইন তাইফাতান মিনাল মোমেনিন মোমিনদের দুটো দল যদি ইখতাতালু আপোষে লড়াই লিপ্ত হয় আপোষের লড়াই করছে মারামারি করছে দুটো দল আর দুটো দলকে আল্লাহ কি বলছেন কি বলছেন মেনি না মমিন বলছেন কাফের বললেন তাহলে বুঝা গেল যে লড়াই করলেও মুসলিম মুসলিমের বিরুদ্ধে লড়াই করলে কি থাকে ইমানে ভাতৃত্ব থাকে বা মমিন মুসলিম থাকে কিন্তু কি ফাসেক মুসলিম কি বলবেন ফাসেক মুসলিম একটা উপাধির টাইটেল বেরিয়ে যাবে মমেনুন ফাসেকুন মমেনুন বে ইমানহি তার ইমান আছে বলে তাকে মমিন বলবো আর তার গুনার কারণে তাকে ফাসেক বলবো ফাসেক মানে পাপাচারী বা বিরুদ্ধাচরণকারী বা আল্লাহ এবং রসুল আনুগত্য থেকে যে বেরিয়ে যায় আংশিক বেরিয়ে যায় বড় ফাঁসেক হচ্ছে কাফের যে পুরোপুরি বেরিয়ে গেছে এই আংশিক বেরিয়েছে যদি মমিনদের দুটো দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয় কি করতে হবে আসলে হুবাইনাহমা হে জনগণ হে দেশের শাসক তাদের মাঝে তোমরা মীমাংসা করে দাও ফাইন বাগাত এহদাহ আল ওখরা অতবার একটি দল যদি আর একটি দলের ওপর হ্যাঁ বাড়াবাড়ি করে মানতে রাজি না মারবো ওদেরকে একটা মেরেছে আমাদের দুটো মারবো বাড়াবাড়ি যদি করে থামতে চায় না তাহলে যেই দলটি বাড়াবাড়ি করছে তাদের বিরুদ্ধে তোমরা সবাই মিলে লড়াই করা দমন করার জন্য যাতে করে আল্লাহর বিধানের দিকে ফিরে আসে আল্লাহর বিধান হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠা করো আর মীমাংসা করে নাও মীমাংসা মেনে নাও বিচার হবে ফাইন যদি ফিরে আসে ঠান্ডা হয়ে যায় যে আর মারামারি করব না আসলেহু বাইনাহমা বিল তাহলে সুবিচারের সাথে উভয় দলের মাঝে মীমাংসা করে দাও তুই এবং তোমরা করো কারণ ভালোবাসেন কারাকে সুবিচারকারীদেরকে ইন্নামাল মমিনা ইহুয়া তারপর হচ্ছে নিশ্চয় মমিনরা হচ্ছে পরস্পর ভাই আলোচনা চলছে হ্যাঁ যারা খুনাখুনিতে লেগে আছে একদল আরেক দলকে খুন করছে মুসলিম হ্যাঁ তাদেরকে আল্লাহ কি বলছেন এরা মমিনা পরস্পর ভাই তাহলে বোঝা গেল দুই দলই হচ্ছে মমিন আর তারা ভাই ভাই আসলেহু বাইনা আখাওয়াই সুতরাং দুই ভাইয়ের মাঝে তোমরা মীমাংসা করে দাও এই ভাই এই ভাইয়ের বিরুদ্ধে লড়ছে হ্যাঁ অস্ত্র ধরেছে সুতরাং তাদের মাঝে কি করে দাও ইসলাম মীমাংসা করে দাও দলিল পেলেন যেখানে মমিন বলা হলো তাইফাতান আর এখানে বলা হইলো ইহুয়া ভাই বলা হইল অথচ এত বড় কাবিরা গোনা তাহলে কাবিরা গোনার জন্য কোন মুসলিম কাফের হয় না আহলে সুনতল জামাতের নিকটে পক্ষান্তরে খারেজিদের নিকটে কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের রদ হয়ে গেল যে আল্লাহ এদেরকে ভাই বলেছেন এদেরকে মমিন বলেছেন তারপরে বলছেন যে আচ্ছা কেউ যদি ফাঁসে কি কাজ করে তো তার যে একটা মমিন মুসলিম নাম ছিল পুরো নামটাই কেড়ে নিব কাটা যাবে না নাম কাটা যাবে না তাই বলছেন ওয়ালাইয়াসলেবন আল ফাসেক আল মিল্লিয়া আল ইসলাম কুল্লিয়া যে মুসলিম হওয়া সত্ত্বেও ফাঁসেক মিল্লি মানে মুসলিম মিল্লাতের ফাসেক কাফের জামাতের ফাঁসেক না ইহুদিদের ফাঁসেক না হিন্দুদের ফাঁসেক না হিন্দুদের উচ্চা হিন্দুদের খুনি হ্যাঁ ইহুদি খ্রিস্টানদের চরিত্রহীন জেনাকারী না মদখোর না এ হচ্ছে মুসলিম সমাজের ওম্মাতে মুসলিমার মুসলিম জন্মসূত্রে মুসলিম আর সে অস্বীকার করে না সে নাস্তিক না বলে না যে আমি মানব না ইসলামের বিধিবিধান মানি না কিন্তু শয়তান গ্রাস করেছে বিভ্রান্ত করেছে সুতরাং পাপাচারে লিপ্ত আছে তাদের থেকে ইসলামের নামটি আহলে সুন্নতাল জামাত পুরোপুরি ছিনিয়ে নেয় না ইসলামকে চিনিয়ে নেবে বলে কি মুসলিম নাকি মদ খায় আবার মুসলিম হ্যাঁ, জুয়া খেলে আবার মুসলিম বলবেন এই কথা এই ভাষাগুলি আজকাল কিন্তু অনেকেই ব্যবহার করে না না মোটেই না যে আলোচনা আমাদের কাজটা না তাহলে দুনিয়াতে মুসলিম থাকলো মুসলিম প্লাস ফাসেক মুসলিম প্লাস ফাসেক গুনার কারণে মরার পরে কি হবে মরার পরে নবী করিম বলেছেন যে ফাহয় আল্লাহ এখন আল্লাহ দিচ্ছে মানুষ যখন মারা গেছে ফাঁসে কাজ করে তখন আল্লাহর ইচ্ছা ইনশা আজাবাহু ও ইনশা আল্লাহ চাইলে আজাব শাস্তি দিয়ে মাফ করবেন আর আল্লাহ চাইলে তার রহমতে বা কোন নবীর রসুলের সাফাতে মাফ করবেন মাফ করতে পারেন আল্লাহ রব আলম জি এই হয়ে গেল আহলে সন্ন্যতের মত তাহলে হয়ে গেল যে ফাঁসেক লোক হ্যাঁ মুসলিম থাকবে দুনিয়াতে কাফের হবে না কিন্তু ফাঁসেক একটা টাইটেল বাড়বে মরে যাওয়ার পরে আল্লাহর মর্জি চিরকাল জাহান নামে আল্লাহ রাখবেন না হয় শাস্তি দেবেন কিছু কাল দীর্ঘকাল আর তারপরে জান্নাতে ফিরবে যদি আসল ইমান বহাল থাকে আর হয় হতে পারে যে মেলা ফাঁসে কি করেছে তারপরে আল্লাহ দুনিয়ার মেলা আজাব ধাক্কা দিয়ে মাফ করে দিচ্ছেন বা আল্লাহ রহমতে মাফ করে দিচ্ছেন কারো হাতে আল্লাহ মাফ করে দিচ্ছেন হইতে পারে খারিজিরা কি বলছে মুসলিম না হয় কাফের দুনিয়াতে মুসলিম না হয় কাফের যখন গুনা করেছে আর কাফের হয়ে গেছে গুনা করার কারণে ফাঁসে বলে কোন স্তরই নাই তাহলে কি কোথায় যাবে মরার পরে জাহান নামে যাবে কিছু কাল দীর্ঘকাল খারিজিদের কাছে চিরকাল কারো কাফের তো কাফের হয়ে গেছে গুনা কারণে তাহলে কেউ মিথ্যা বললো কেউ জুয়া খেললো কেউ কোনো হারাম কাজ করলো কোনো হারামে লিপ্ত হইলো হারাম রুজি খেলো একটা টাকা মালিকের চুরি করে নিয়েছে খারেজিদের কাছে সেই ব্যক্তি হচ্ছে দুনিয়াতে কাফের আখেরাতে চিরকালে জাহান্নামি জি হ্যাঁ, কত মরুখ হয়ে খারেজির মোতাজেল আর একটা ফিরকা আছে তারা বলছে যে দুনিয়াতে আমরা তিনটা স্তর সাব্যস্ত করব কিন্তু আখেরাতে দুটো কারণ আখেরাতে দুটো ছাড়া তৃতীয় কোনো জায়গা নেই কি বলছে না যে দুনিয়াতে যারা কোনো কাবিরা গোনা করেন না তারা হচ্ছে মমিন মুসলিম ঠিক আছে আরেক দল হচ্ছে কাফের মমিন আর কাফের দুটো হলো আর একটা যারা মুসলিম সমাজের কিন্তু কাবিরা গোনা করে তারা কে ফাঁসেক বলে থাকছেন তারা বলছে যে না মাঝামাঝি এখানে মুসলিমও বলবো না আর কি বলবো না কাফের বলবো না আহলে সন্ন্যাদ থেকে পার্থক্যটা কি হলো আহ সন্ন্যাদ বলছে মুসলিম কিন্তু তার সাথে একটা টাইটেল বাড়লো কি ফাসেক মোহতাজা বলছে না মুসলিম না তখন মোহতাজাকে জিজ্ঞেস করেন তাহলে কি কাফের বলছে না কাফেরও না তাহলে কোথায় বলছে আলমান জেলা বেইন আলমান জেলা তাইন এই দুটো স্তরের মাঝামাঝি এদিকও না ওইদিকও না মুসলিমও না কাফেরও না ইসলাম এবং কুফরির মাঝখানে ইমান এবং কুফরির মাঝখানে তারা একটা স্তর সাব্যস্ত করে দুনিয়াতে তো মাঝামাঝি থেকে গেল ওকে মুসলিমও বলা যাবে না চোরকে খুনি খুনিকে মুসলিমে বলা যাবে না আর কাফের বলা যাবে না তো আখেরাতে আখেরাতে দুই তিনটা জায়গা নেই কোথায় পাঠাবে বলছে আখেরাতে তখন গিয়ে খারেজিদের সাথে মিলে গেল মতে কি চিরকালের জাহান্নামি যারা কোনো কাবিরা গোনা কারণে তারাই শুধু জান্নাত যাবে আর যারা কাবিরা গোনা করেছে মুসলিম সমাজে তারা চিরকাল জাহান্নামে যাবে আহলে সনদ কি বলছে হয় কিছু কাল দীর্ঘকাল যাবে না হলে আল্লাহ মাফ করেও দিতে পারেন হ্যাঁ কিন্তু এরা বলছে না চিরকাল জাহান নামে যাবে খারিজেরা কি বলছে কাফের যখন দুনিয়াতে বলে দিচ্ছি আবার প্রশ্ন কিসের চিরকাল জাহান নাম এবার বুঝতে পেরেছেন জি হ্যাঁ তাহলে এই আহলে সন্তাল জামাতের মত হয়ে গেল খারেজিদের মত হয়ে গেল আর মোতাজের মত হয়ে গেল ইমান সম্পর্কে এখন বাকি থাকলো মুরজিয়া মুরজিয়া মুরজিয়ারা নাম্বার ওয়ান ঢিলা হ্যাঁ আর খারেজিয়ার আর নাম্বার ওয়ান কড়া ইসলামে এত কড়া হওয়া নেই আর এত ঢিলা হওয়া নেই আমার মেলা আলোচনায় বলি যে বর্তমান যুগের মুসলিমরা অধিকাংশই নিজেকে মুরজিয়া বলে না কিন্তু মুরজিয়া ওই যে এদের পূর্বপুরুষা মুরজিয়া ছিল তাদের অনুসারী নামাজ না পড়ে আল্লাহ গাফুর রহিম বলছে না বলছে না আরে কালিমা পড়েছি যখন মুসলিম একদিন তো জান্নাত পাবো জান্নাতের আশা করে বসে আছি এরা মুরজিয়া আসলে এখন মুরজিয়াদের আকিদে বয়ান করবো একটু পরে তো মুরজিয়াদের কথা বলার আগে এখানে অর্থগুলো করে দিই বলছেন যে আহলে সন্তাল জামাত যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু গুনা করে কাবিরা গুনা তার এই ফাঁসেক থেকে ইসলামের নামটি পুরোপুরি কেড়েও নেই না ওয়ালা ইউখাল্লেদুনা আর তাদেরকে চিরকালে জাহান্নামিও বলে না কামা তাকুল মোহতাজেলা যেমন মোহতাজেলা বলছে তাহলে মোহতাজেলা কি বলছে মরার পরে কাবিরা গুনাকারী চিরকাল জাহান্নামী আহলে সনাতল জামাত বলে না চিরকাল না কিছুকাল দীর্ঘকাল আবার নাও হইতে পারে মাফ হয়ে যেতে পারে কবরের শাস্তি দিয়ে মাফ হইতে পারে দুনিয়ার মেলা আঘাত খেয়েছে ওই দিয়ে মাফ অশান্তি থেকে থেকেছে যেমন পাপ করেছে স্বামী স্ত্রীতে অশান্তি থেকেছে যেমন পাপ করেছে ছেলে মেয়েদের কাছে খুব কষ্ট পেয়েছে মেলা কাপফারা হয়েছে যেমন পাপ করেছে রোগে রোগে মানে সবসময় আক্রান্ত থেকেছে গোনামাফ হয়নি হয়েছে হইতে পারে জি তারপরে বলছেন বালিল ফাসেকি ইসমিল ইমানিল মুতলাক আহলে সোনতাল জামাতের নিকট ফাসেকো মোটামুটি ইমানের অন্তর্ভুক্ত অর্থাৎ মোটামুটি মুসলিম আমি সহজ ভাষায় বোঝানোর জন্য বললাম ফাসাদকে কি বলবো পাকা মুসলিম না কিন্তু মোটামুটি মুসলিম বলি না মোটামুটি চলে বলি না ওইরকম মোটামুটি মুসলিম জি মোতলাকুল ইমান বলছে যেটাকে যেমন আল্লাহ রাবুল আলম কোরআন কেরমে বিরানব্বইতে বলেছেন যে কেউ যদি জেহার অথবা এরকম আরো কাফারা যেগুলো রয়েছে কাফারাগুলোর ক্ষেত্রে ফাতাহারির রাকাবাতি মোমেনা ফাতাহারিরও রাকাবাতি মোমেনা এর ক্ষেত্রে রয়েছে কেউ যদি ভুলবশত কাউকে হত্যা করে দেয় তাহলে ওর জন্য কি রয়েছে যে কাফারা রয়েছে ওই ক্ষেত্রে একটা গোলাম আজাদ কথা বলা হয়েছে তো এই গোলাম আজাদের ক্ষেত্রে এইরকম জেহার যদি নিজের মায়ের পিঠের সাথে স্ত্রীকে তুলনা করে স্ত্রীকে যদি বলে যে তোমার পিঠটা বা তোমার বডিটা আমার মায়ের মতো লাগে এটা জেহার হয়ে যায় বোঝা গেছে না এই ক্ষেত্রে কাফারা আছে তার একটি কাফারা হচ্ছে কি একটা কৃত দাস বা দাসী গোলাম আজাদ করা সেটা কি হইতে হবে কাফের হইলে হবে না ফাতাহারির রাকাবাতি মোমেন একটা মমিন দাস বা দাসী হইতে হবে মুসলিম দাস দাসী হইতে হবে কি হইতে হবে মুসলিম দাস দাসী হইতে হবে এখন এখানে দলিলটা হচ্ছে যে আল্লাহ যে বলেছে মুসলিম দাস দাসী হইতে হবে একেবারে কাবিরা গোনা মুক্ত নাকি কাবিরা গোনা করছে ওই দাস অথবা দাসী ধরেন দাসীটা বেহায়াবে পর্দা বা দাসটা হয়তো বিভিন্ন ফাঁসে কি কাজ করে এই রকম দাস মুক্ত করলে অব্যাহতি পাবে না পাবে না পাবে হ্যাঁ পাবে তাহলে বোঝা গেল যে মমিন মানে শুধু পাকা মমিন না যারা মোটামুটি মমিন তাদেরকে কি বলা হয় মমিন বলা হয় যারা মুসলিম সমাজের ফাঁসিক তারা মোটামুটি মমিন এই নামটির অন্তর্ভুক্ত মুতলাফুল ইমানের অন্তর্ভুক্ত ইমানের মোতলাক আর যখন ইমানে মুতলাক মানে পূর্ণাঙ্গ কামেল ইমান বলবো তখন ফাসিক মুসলিমগুলি তার অন্তর্ভুক্ত হবে না খাঁটি মমিনের অর্থ কোরআন হাদিসে ইমান কথাটি ব্যবহার হয়েছে ইমান কথার ব্যবহার বা ইমান কথা ব্যবহারিত হয়েছে কোন ক্ষেত্রে খাঁটি ইমানের ক্ষেত্রে তখন ফাসেক মুসলিমদেরকে না করা হয়েছে যে তোরা মমিন না যেমন আমরাও মাঝে মাঝে আবেগে বলি কফের কাফের হতো দেওয়া নেই একটা লোক ধরে নামাজ হয়ে যাচ্ছে জামাত ছুটে চলে যাচ্ছে আর রাস্তায় বসে আছে নামাজ পড়বেন না বলছে না যে পড়বো না বলছে হ্যাঁ পড়বো পড়বো তো একটু একটু পরে পড়বো হ্যাঁ, একটু খেলাধুলা দেখছি তুই কি মুসলিম তার মানে এই না যে তাকে কাফের বলে ফতোয়া দিলেন এটা উদ্দেশ্য তুই খাঁটি মুসলিম না তুই খাঁটি মুসলিম না এই অর্থে ঠিক ওই রকম অর্থেই কোরআন একাডেমি কিন্তু প্রয়োগ হয়েছে যেমন একটি আয়াত সুরে আনফালের আয়াত নম্বর দুই দেখেন আল্লাহ বলছে ইন্নামাল মমেনুন আল্লাহ নিশ্চয় মমিন তো ওরা মমিন তো ওরা কারা এখানে মমিন মানে কিন্তু খাঁটি মমিন না হইলে আজকালকার অধিকাংশ মমিনরা ফেল হয়ে যাবে কারণ আল্লাহ কি বলছেন নিশ্চয় মমিন তো ওরা জোখের আল্লাহ যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হইলে আল্লাহর কথা আলোচনা চলছে বা আল্লাহর জিকির আজকার হচ্ছে আল্লাহর গুণগান করা হচ্ছে আল্লাহর দিনের কথা বয়ান করা হচ্ছে জি কোরআন হাদিসের কথা বয়ান করা হচ্ছে এগুলো হচ্ছে জিকরুল্লাহ ইসলামের মজলিস হচ্ছে ওয়াজেলাত কলুবহুম তখন তাদের অন্তর প্রকম্পিত হয় কেঁপে ওঠে আল্লাহর ভয় ওয়াইজা তুলিয়াত আলিহিম আয়াতহু এবং তাদের সামনে যখন কোরআনের আয়াত আল্লাহর আয়াতগুলি পড়ে শোনানো হয় জাদাথুম ইমান তাদের ইমান বেড়ে যায় ইমান বেড়ে যায় এখন এই দুটো গুণ যদি থাকে তাহলে আল্লাহ কি বললেন মমিন মেলা মুসলিম আছে কোরআনের তেলাওয়াত শুনছি ওই দিকে গল্প করছি একটু শুনল না এদিকে তেলাওয়াত চলছে ওইদিকে গল্প চলছে না আমার তফসির আগে যে তেলাওয়াত হচ্ছে অনেকে গল্প করছেন তো আল্লাহ তো বলছেন যে ওদের ইমান বাড়ে কোথায় ইমান বাড়লো ও তো মেতে আছে মোবাইল নিয়ে বোঝা গেছে কিনা তারপর আল্লাহর কথা আলোচনা হলে দিনের কথা আলোচনা হলে কি হবে অন্তর ভয়ে কেঁপে উঠবে অন্তর ভয়ে কাপা কোথায় ঘুমাচ্ছে জিমাচ্ছে চোখ বন্ধ করে তাহলে কি বল মমিন না মানে খাঁটি মমিন না এখানে কি বোঝানো হয়েছে ইন্নামাল মমিনুন মানে আল মমিনুন আল কামেলুন খাঁটি মমিন যারা মমিন এই অর্থে নবী করিমের আরেকটি হাদিসও রয়েছে যে হাদিসটা শোনাই বলছেন জেনাকারী যখন জেনা করে তখন মমিন থাকে না জেনাকারী যখন জেনা করে তখন কি থাকে না মমিন থাকে না মানে কাফের হয়ে যায় নাকি বলছি তুই হিন্দু এখন না তো ওকে ইহুদি বলবেন হ্যাঁ তো এর অর্থ হচ্ছে যে খাঁটি মমিন থাকে না সামান্য ইমান থাকে এই ইমান চলেও যেতে পারে এই ইমান কচুর পাতার পানির মতো ওই সময় যদি ওকে জিজ্ঞেস করা যে তুই কি এটাকে হালাল মনে করিস তো কচুর পাতার পানির মতো যদি বলে দেয় হ্যাঁ যে ধর্ষণ তো করিনি তাহলে তো কাফের মানে মেয়ে রাজি আছে সেজন্য জায়জ তাহলে তো কাফের হয়ে গেল ঠিক না এই জন্য বললাম যে এই এইরকম যারা জেনাকারী যারা খুনি এদের ইমানটা কচুর পাতার হ্যাঁ পানির মত হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে পুরোটাই শেষ হয়ে যেতে পারে আছে কিছুটা কিন্তু এত দুর্বল এত দুর্বল যে যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে সেটা বলছেন যখন জেনা করে তখন মমিন থাকে না এর ব্যাখ্যা একজন তাবি করেছেন যে ঠিক জেনার সময় বা ঠিক চুরি করার সময় ঠিক মদ খাওয়ার সময় ইমানটা তার মাথার উপরে উঠে যায় হ্যাঁ আর মেঘমালার মতো হয়ে থাকে গুনা যখন শেষ করে গুনা শেষ হয়ে যায় তখন আবার তার মধ্যে ফিরে আসে কিন্তু খুব অত্যন্ত দুর্বল ইমান অত্যন্ত দুর্বল যে ইমান যে বিশ্বাস আখেরাতে বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস হিসাবে বিশ্বাস জান্নাত জাহানের বিশ্বাস কিন্তু কোনো পার্থক্য আছে না তাহলে কেমন বিশ্বাস হইলি তাহলে কত দুর্বল বিশ্বাস চিন্তা করুন বলছেন ওলা ইয়াসরে কো সারে কো হিনা ইয়াসরে কহ মমিন আর চোর যখন চুরি করে তখন মমিন থাকে না ওয়ালা খাম খামর হিনা ওহা আর মদখর যখন মাত পান করে তখন মমিন থাকে না ওয়ালা শারাফিন ওহ মমিন আর যারা লুটপাট করে জি ছিনতাই করে ছিনতাইকারী যখন ছিনতাই করে কোন গুরুত্বপূর্ণ জিনিস যা তা সারাফ মূল্যবান জিনিস দামি মোবাইল হ্যাঁ এই না যে আপনার হাট থেকে পানিটা কেড়ে নিয়ে চললো পিপাসা লেগেছে তো ওকে বলবেন না যে তোর মধ্যে কই ইমান তুই তুই পানি কেড়ে নিলি সামান্য জিনিস তাই না কিন্তু একটা দামি জিনিস হ্যাঁ স্বর্ণ অলঙ্কার একটা ভালো অ্যামাউন্ট পাঁচ টাকা ছিল আপনার কাছে দশ টাকা আপনার পকেট থেকে টেনে নিল দিয়ে গুফিয়ে গিয়ে খেলো বন্ধু বান্ধব তো বলবে যে তুই দেখ হাদিস তোর ওপর ফিট নাকি না অল্প স্বল্প এটা তাহলে জাতা সারাফ এই যেন মূল্যবান কোনো কিছু যদি কেউ ছিনতাই করে কেড়ে নেয় যেদিকে মানুষ ফেল ফেল করে তাকিয়ে থাকে হাইরে আমার দামি মোবাইলটা দেড় দুই হাজার মোবাইল ছিল ছিনতে করে নিল হাইরে আমার কাছে দামি অলংকার ছিল ছিনিয়ে নিল আমার কাছে পাঁচ হাজার ছিল ছিনিয়ে নিল ঠিক কিনা তাকিয়ে থেকে গেল বেচারা কিছুই করতে পারলো না ছিনিয়ে পালিয়ে গেল যখন চিন্তাই করে হিনায়ন্তা ওহা মমিন তখন সে মমিন থাকে না তখন সে মমিন মুসলিম থাকে না নবী সাল বলেছেন এর মানে কি কাফের হয়ে যায় কাফের ফুতুয়া দিবেন মানে ইমান খুব দুর্বল ইমান থাকে না কেসুল ইমান না কুলত বলছে তাই বলবো হুয়া মেনুন না কেসুল ইমান এই লোকটি মমিন কিন্তু দুর্বল ইমান তার ইমানই তার যে অন্তরে বিশ্বাস আছে যেটা জন্মসূত্রে পেয়েছে আর তার উপর আছে অস্বীকার করে না সেটাকে সেই জন্য বলবো তার ইমানের কারণে সে মোমেন আর ফাঁসে কোন কবিরাতি তার কবিরা গোনা কারোর কারণে তাকে কি বলবো ফাঁসে তাহলে বোঝা গেল যে সাগিরা গোনা একটা দুটা করলে ফাঁসে বলা যাবে সাগিরা গোনা যখন ডাল ভাতের মতো করছে দিনে দশ বিশটা করছে তখন ফাঁসে হবে জি কাবিরা গুনা একটা করলে ফাসিক হয় ফালা ইউতাল ইসমুল মুতলাক ওয়ালা ইসলাম মুতলাক ইসম সুতরাং এই ইমানের নামটি গুনাগার মুসলিমদেরকে পূর্ণরূপে দেওয়া যাবে না আর পূর্ণরূপে ছিনিয়েও নেওয়া যাবে না বুঝেছেন কথা খুব সহজ কথা একজন মুসলিম গোনার কাজ করছে কাবিরা গোনা করছে তাকে এই ইমানের নামটি ফুল নেম দেওয়া যাবে না যে তুই পাক্কা মমিন এটা মুরজিয়ারা বলেছে মুরজিয়া এভাবে গুমরা হয়েছে বললাম না যে মুরজিয়া খুব ঢিল দিয়েছে বলছে মুসলিম যদি হয়ে যায় তো সাতক্ষণ মা কোনো অসুবিধা নেই মাল ইমানে মাসিয়া ইমান যদি থাকে কোন গুণাতে ক্ষয়ক্ষতি নেই এটা হচ্ছে মুরজিয়াদের কথা জন্মসূত্রে মুসলিম জীবনের পাঁচক তো নামাজ পড়ে না আর দাবি করে বসে আছে জান্নাতের আশা করে বসে আছে হ্যাঁ যে আমি যখন মুসলিম আমরা জান্নাত পাবো না তো কে পাবে এরা হচ্ছে মুরজিয়া এরা হচ্ছে মুরজি প্রাচীন যুগে মুরজিয়া তাদের পূর্বপুরুষরা জন্মেছিল আকিদার ক্ষেত্রে আর ওদের অনুসারী সচেতন ভাবে হোক অথবা অজ্ঞতার সাথে হোক তাহলে একজনকে ফুল নেম দেওয়া যাবে না পাক্কা মমিন বলা যাবে না খাঁটি মমিন বলা যাবে না যারা কাবিরা গোনা করে ঠিকই তেমনি তার ইমানটা পুরোপুরি ছিনিয়েও নেওয়া যাবে না চোর চুরি করে সেজন্য হ্যাঁ মুসলিম নাকি হ্যাঁ যেমন মানবরচিত বিধান দিয়ে ফেসলা করছে আর সেই শাসক যদি বলে যে আমি পারছি না সেই জন্য করছি অথবা আমি দুনিয়ার স্বার্থে করছি আমি আমাকে গদিটা ধরে রাখতে হবে সেই জন্য করছি দেশে জুলম অত্যাচার করছে তারা জানলেন নিশ্চয় কিন্তু কাফের বলবেন নাকি এই যে আজকাল ঢালা হারে ফতুয়া এই নাস্তিক এরা কাফের এরা মুসলিম নাকি হ্যাঁ না না না এই ফতুয়া দিয়ে আপনি নিজেরই ক্ষতি করছেন এই ফতুয়া দিয়ে নিজের ক্ষতি করছেন তো এক কথায় কোনো ব্যক্তি হোক অথবা সমাজ হোক অথবা পরিবার হোক অথবা কোনো শাসক হোক যে কোনো জনগণ হোক যে কেউ হোক না কেন যদি কাবিরা গোনা করে তাকে পাকা মুসলিম বলবো না আর কাবিরা গোনার কারণে তাকে কাফেরও বলবো না কি বলবো মমিনুন বে ইমানেহি বে কাবিরাতিহি ইমান আছে বলে তাকে মমিন মুসলিম বলবো আর সে যেহেতু গুনা করছে সেজন্য তাকে কি বলবো পাপিষ্ট গুণাগার বিরুদ্ধাচরণকারী না ফারমান আল্লাহ এবং রসুলের জি এই ইমানের সংজ্ঞার ক্ষেত্রে যে ইখতলাফ রয়েছে এটা আরেকবার শেখ সাল ফৌজান হাফিজাহুল্লাহ যে উল্লেখ করেছেন তার ভাষায় বলি আহলে সনতাল জামাতের কাছে ইমান কয়টি জিনিসের নাম কয়টি বিষয়ের নাম তিনটি এতে কাদুন বিল কাল অন্তর থেকে বিশ্বাস করা আর জবান স্বীকৃতি দান করা ও আমলন বিল আরকান অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের কাজ যদি কেউ একটা দুটা না করে তো কাফের হয়ে যাবে তো অঙ্গ প্রত্যঙ্গের কাজের যেটা সংজ্ঞাতে একটা অংশ আছে সেটা হচ্ছে ইমানকে পূর্ণতা দানকারী অর্থাৎ অন্তরে বিশ্বাস আছে আর কি আছে জবানের স্বীকৃতি আছে আর তার সাথে সাথে যারা বলছে নামাজ ত্যাগ করা হচ্ছে অবহেলা করে নামাজ ত্যাগ করে পড়ো পড়ছি করে তাহলে তাতে কাপড়ে সুতরাং নামাজটাও ঠিক আছে হ্যাঁ আর মেলা আমলে ঘাটতি আছে সেই লোকটাকে কি বলবো হ্যাঁ মুসলিম বলবো কিন্তু ফাঁসে বলেছে মুসলিম আর আমল যদি বেশি বেশি বাড়ে যত আমল বাড়বে তাকে বলবো সে খাঁটি মমিন হ্যাঁ ফরজ তো আছে আছে সন্ন্যত মুস্তাহাব আছে তাহলে কি বলবো যত সুন্নত মুস্তাব নফল পাবে তত খাঁটি মমিন বলবো তো যে কথাটা বলছিলাম যে তৃতীয় যে পাঠটা অংশটা মানে অঙ্গ প্রত্যঙ্গের কাজ হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে ইমানকে পূর্ণতা দানকারী ইমানকে পূর্ণতা দানকারী তবে একজন মুসলিমের জীবনে আমল কিছু না কিছু হইতে হবে অর্থাৎ এই কথাটা ব্যাখ্যা করে বুঝাই না হলে বুঝবেন না একটা লোক অন্তরে বিশ্বাস করার দাবি করে আমি অন্তর থেকে আল্লাহ পরকাল সব বিশ্বাস করি জবানে লাহ পড়ে আর জীবনে কোনো ভালো কাজ করে না এরকম লোক খুঁজে পাবেন মুসলিম সমাজে হ্যাঁ খুব কম যদি পান কাউকে তাহলে সে মুসলিম না প্রথম কথা আমাদের কাছে নামাজ থাকতে হয় মাস্ট যারা বলছে নামাজ ছাড়লে ফাঁসে হয় কাফে বড় কাফের হয় না তাদের কাছে নামাজ নাই হয়তো কিন্তু ছেলেটা মা বাবার বড় সেবা করে তাহলে আমল পাওয়া গেল এজন্য বললাম যে বাকি আহলে সুলতল জামাত যারা বলছে নামাজ ছাড়া বড় কুফরি নাই তাদের কাছেও কিছু না কিছু আমল অবশ্যই থাকতে হবে কিছু ঘাটতি আছে মেলা ঘাটতি আছে কিন্তু কিছু না কিছু আমল যদি আমল একেবারে জিরো হয় তো বলবো মুসলিম না তুমি কেমন করে হইতে পারে যে একটা লোক বলছে আমার অন্তরে বিশ্বাস আল্লাহ পরকালে হ্যাঁ, আর জবানে একরার অঙ্গীকার আবার আখেরাতের জন্য কোন কাজকর্ম নেই এটা কি করে হইতে পারে হইতে পারে অসম্ভব কথা জি হ্যাঁ তো তিনটি বিষয়ের নাম হচ্ছে বা তিনটি বিষয়ের সমষ্টি নাম হচ্ছে ইমান আহলসনতল জামাতের নিকটে ইন্নাল মুরজিয়া দুই নম্বরে মুরজিয়াদের নিকটে বলছে ইন্নাহু এতেকাদুন বিল কালবে ওয়া নুতকুন বিল লিসানি ফাকাত মুরজিয়ারা বলছে অন্তর থেকে যদি বিশ্বাস করে আর মুখে যদি স্বীকার করে যে আসাদু আল্লাহ ইয়া ওয়া আসাদ মোহাম্মদ রাসূলুল্লাহ তাহলে মুসলিম শুধু মুসলিম না বলছে পাকা মুসলিম কিভাবে গুমরা মুরজিয়ারা খাঁটি মুসলিম তিন নম্বরে একটি দল আছে কার্রামিয়া তারা বলছে যে অন্তরের বিশ্বাস থাকেন না থাক ইন্নুৎকুন বিল্লিসান ফাকাত মুখে যদি কলেমা পড়ে নাই তাহলে মুসলিম মুখে পড়েছে আমরা কেন তাকে কাফের বলবো অন্তরে কি আছে না কাছে যাই সে মুসলিম সে মুসলিম না অন্তরে যদি অবিশ্বাস থাকে তো মুসলিম নয় অন্তর অবিশ্বাস মোনাফেকদের ছিল না ছিল না কিন্তু মুখে স্বীকার করতো না করতো না রাত দিন চোদ্দ বার করে বলতো না সাদা কালা সুরল্লাহ সুরা মোনাফেকুন আছে আল্লাহ ওদেরকে কাফের বলেনি কাফের বলেছেন কাজে বোন বলেছেন মৃত্যুক বলেছেন আল্লাহ আলম তাহলে কারামিয়ারা মোনাফেকদেরকে কি করে দিল মুসলিম বানিয়ে দিল ঠিক মুরজিয়ারা জি রোম সম্রাট রোম সম্রাট যে হেরাকল ছিল সে অন্তর থেকে বিশ্বাস করেছিল যে যদি আমি রসুল্লাহামের কাছে পৌঁছিতে পারতাম আশঙ্কা না থাকতো যে আমাকে রাস্তা থেকে মেরে দেবে তাহলে গিয়ে আমি তার দুই পা ধুয়ে দিতাম পায়ে চুমা দিতাম ইত্যাদি এসব মন্তব্য করেছিলেন অন্তর বিশ্বাস ছিল না ছিল না সে মুসলিম মুরজিয়াদের কাছে মুসলিম মুরজিয়া দুই ভাবে একদল বলছে যে মুখে উচ্চারণ করুক আর না করুতাও তাদের কাছে সেও মুসলিম আর আরেক দল বলছে না অন্তর বিশ্বাসের সাথে তো মুখে আসাদও পড়তে হবে পড়তে হবে যাই হোক শুধু লাইলা পড়লে হবে না আমলও কিছু না কিছু হইতে হবে জবরিয়া যারা তাদের কাছে আন্নাহু আল এতে রাফ বিল কাল অন্তর থেকে যদি স্বীকার করে কালবে অন্তর থেকে আল্লাহকে চেনে মেলা হিন্দু আল্লাহকে চেনে ওপরওয়ালা বলে তাহলে এই জবরিয়াদের কাছে যারা অন্তর থেকে আল্লাহকে চেনে জানে তারা মুসলিম এগুলো মুসলিম ফিরকে গুমরা ফিরকে পাঁচ নম্বরে মোতাজেলাদের কথা বলছেন মোতাজেলা বলছে ইন্না এতে কাদুল কালবে ওয়ানুৎকুন বিল্লেসান আমালুল জওয়ারে মোতাজেল আর খারেজি এই দুটো ফিরকায় বলছে যে ইমান তিনটি বিষয় সমষ্টির নাম কিন্তু তিনটি সমান সমান অন্তর থেকে বিশ্বাস করা জবানে স্বীকৃতি দান করা লাইয়া শাহাদ দেওয়া আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা তিনটাই হচ্ছে সমানভাবে তিনটা পার্ট এই জন্য কমলেই কাফের আমল কমে গেছে মোতাজেলাদের কাছে কাফের না খারেজিদের কাছে কাফের আর মতাজের কাছে মুসলিম থাকলো না বেরিয়ে গেল কাফের বলছে কাফের হয়নি মাঝখানে থাকলো যাবে কোথায় বলছে চিরকাল যার নামে যাবে গুমরা হইল বুঝতে পেরেছেন আহলে সোনাতাল জামাত আর খারেজি আর মোহতাজ খারেজি রেখে নেন তাহলে একদিকে আর এই দুটোর মাঝে পার্থক্যটা কি পার্থক্য আছে নিকটে কাবিরা গোনা করলে মুসলিম থাকলো না এখানে চলে আসলো কাফের হলো না কাফের হলো না যাবে কোথায় কাফের সাথে জাহান্ন যাবে খারেজিদের কাছে যখন একটা কাবিরা গোনা করলো মুসলিম তখন এখান থেকে বেরিয়ে কি হয়ে গেল ডাইরেক্ট কাফের যাবে কোথায় জাহান্ন আহলে সতল জামাতের নিকট হ্যাঁ তিনটি বিষয়ের সমষ্টি নাম ইসলাম অন্তত বিশ্বাস করা জবান একরার করা অঙ্গ প্রত্যঙ্গে আমল করা হ্যাঁ তিনটির যদি আমল কম থাকে কিছু না কিছু আমল আছে কিন্তু আমল কম আছে অনেক ফরজে ঘাটতি তারপরে অনেক হারাম কাজ করে তাহলে তাকে কি বলবো মুসলিম ফাসেক কাফের নয় আর আখেরাতে আল্লাহর ইচ্ছে কিছু কাল জাহান নামে আর না হলে আল্লাহ মাফ করে দিলে জান্নাতে যেতে পারে এবার বোঝা গেছে এখানে আজকের আলোচনা শেষ সাল্লাহ সাবিয়ানা মোহাম্মদ আলী হোসাইদি আজমাই يا إله الكون يا المولى العظيم يا كريما منه